আনাস রাদিল্লাহ তাল্লাহ্ন হতে বর্ণিত তিনি বলেন কোনো এক সময় রসুল সাল্লাহ সাল্লাম তার একজন স্ত্রীর কাছে ছিলেন ওই সময় উম্মাহতুল মুমিনিনের আর একজন একটি পাত্রে কিছু খাদ্য পাঠালেন যে স্ত্রীর ঘরে নবী সাল্লাহ সাল্লাম অবস্থান করছিলেন সেই স্ত্রী খাদিমের হাতে আঘাত করলেন ফলে খাদ্যের পাত্রটি পরে ভেঙে গেল নবী সাল্লাহ সাল্লাম পাত্রের ভাঙা টুকরোগুলো কুড়িয়ে একত্রিত করলেন তারপর খাদ্যগুলো কুড়িয়ে তাতে রাখলেন এবং বললেন তোমার আম্মাজির আত্মমর্যাদা বোধে আঘাত লেগেছে তারপর তিনি খাদিমকে অপেক্ষা করতে বললেন এবং যে স্ত্রীর কাছে ছিলেন তার নিকট হতে একটি পাত্র নিয়ে যার পাত্র ভেঙেছিল তার কাছে পাঠালেন এবং ভাঙা পাত্রটি যে ভেঙেছিল তার ঘরেই রাখলেন